তার রহমের শীতল ছায় আছো সারাক্ষণ তার রহমের শীতল ছায় আছো সারাক্ষণ পুইল না বুইল না তারি পুইল না রে মন ভুইল না ভুইল না তারি ভুইল না রে যার রাহুমের শীতল ছায় আছো খু যার রাহুমের শীতল ছায় আছো সারাক্ষণ ভুইল না ভুইল না তারি ভুইল না রে ভুইল না ভুইল না তারি ভুইল না রে সকাল হলে কাশি দেখো রবির আলো জ্যোৎস্না রাতে চাঁদের আলো লাগে কেমন ভালো সকাল হলে পূব আকাশে দেখো রবির আলো জ্যোৎস্না রাতে চাঁদের আলো লাগে কেমন ভালো এসব দেখেও হয় নাকি তার স্রষ্টারি স্বরূপ ভুইল না ভুইল না তারি ভুইল না রে ভুইল না ভুইল না তারি ভুইল নারী কোটি ডাবে মিষ্টি পানি যেজন তোমায় দিল যার দয়াতে বসুন্ধরা সবুজ শ্যামল হলো কচি ডাবে মিষ্টি পানি যেজন তোমায় দিল যার দয়াতে বসুন্ধরা সবুজ শ্যামল হলো যার ইশারাই নিত্য বহে দক্ষিণা পব ভুইল না ভুইল না তারি ভুইল না মো ভুইল না ভুইল না তারি ভুইল না রে কার বিরহে কাঁদো তুমি কার মিলনে হাসো হৃদয় উজাড় করে তুমি কারে ভালোবাসো কার বিরহে কাঁদো তুমি কার মিলনে হাসো হৃদয় উজার করে তুমি কারে ভালোবাসো আপন কোথাও পাবে নাকু আপন কোথাও পাবে নাকু তাহারি মতো ভুইল না ভুইল না তারি ভুইল না রে ভুইল না ভুইল না তারি ভুইল নারি রে মন যার রাহুমে শীতল ছায় সারা খু যার রাহুমের শীতল ছায় সারা খু ভুইল না ভুইল না তারি ভুইল নারি মন ভুইল না ভুইল না তারে ভুইল না রে মন ভুইল না ভুইল না তারে ভুইল না রে মন ভুইল না ভুইল না তারে ভুইল না রে মন